কৃষ্ণ তদীয় পাদ পঙ্কজ পঞ্জরান্তে অদ্বৈব মনমে বিশতু মনসরাজ হংস প্রাণ প্রয়াণ সময় কফবাত পিত্তই কণ্ঠাবরোদনম বিধৌ ভজনম কুতোস্তে ভজনম কুতোস্তে শ্রীশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন যে কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত পারপ্লেক্সিং শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপা জানিয়েছেন কৃষ্ণের কথা আপাত দৃষ্টিতে বড়ই অদ্ভুত পারপ্লেক্সিং কিছুতেই বিশ্বাস হতে চায় না এরকম একজন অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ক আছেন তার এত ভালোবাসা অনন্ত ভালোবাসা তার সমস্ত জীবের জন্য তার দরদ কিন্তু এই সমস্ত বিষয় কেউ উপলব্ধি করতে পারছেন না বড় দুঃখের বিষয় এত বড় একটা সত্য কথা এত বড় একটা সত্য বিষয়কে কোনো লোক জানতে পারছেন না শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী অত্যন্ত দুঃখের সঙ্গে জানিয়েছেন এত বড় একটা সত্য কথা কেউ জানতে পারছে না রকম ধরনের ভগবানের মায়া বড় আশ্চর্য ভাগবতী মহাপুরাণ বলছেন পশ্যন নপি নপাশ্বতী দেখেও দেখতে পাচ্ছে না বুঝেও বুঝতে পারছে না হ্যাঁ এটাকেই বলে ভগবানের মায়া যেটা নয় সেটাতেই জীব সকল ব্যস্ত হয়ে রয়েছে আমি যা নই আমি সেটা ভেবে রেখেছি নিজেকে আমার যে পরিস্থিতি যেগুলোর মধ্যে আমি রয়েছি সেগুলোকে রিলেটিভ বলে আমি বুঝতে পারছি না সেগুলো সব আপেক্ষিক বিষয় বুদ্ধিমান ব্যক্তি নিত্য জগতের অনুসন্ধান অবশ্যই নেবেন যদি না নেন তাকে স্বাস্থ্য আত্মঘাতী বলা হয়েছে সায়ংকালীন অধিবেশনে এইসব আলোচনা করব বড় আশ্চর্য ব্যাপার যে যার জন্যই আমরা বেঁচে রয়েছি যার জন্যই আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি এত এত ক্রিয়াকর্ম করছি তাকেই জানতে পারছি না একই বলে ভগবান মায়া ভগবান মায়ায় মোহিত হয়ে জীব সকল পড়ে রয়েছেন যিনি কৃষ্ণ ভজন করবেন না তিনি অকৃতজ্ঞতা দোষেতে দোষী হবেন আত্মঘাতী তো আছেই আত্মঘাতী তো হবেনি এটাকে একটা সুইসাইড বলা হয় আর অকৃতজ্ঞতা দোষ লাগবে বৈষ্ণব জগতে এক বিশাল ব্যাপার আছে বৈষ্ণব জগতের এক টপ সিক্রেসি আছে বৈষ্ণব জগতের এক টপ সিক্রেসি আছে গুপ্ত কথা আছে সেটা কি না আমার আত্মকল্যাণের যিনি চেষ্টা করবেন আমি কোটি জন্মে তাকে বলতে পারবো না কোটি কোটি জন্ম শাস্ত্র বলছেন যার কাছ থেকে আমি এই অপ্রাকৃত রজ্জের একটা শব্দ শুনেছি একটা সারা পৃথিবীকে বিক্রি করেও তার ঋণ দেয়া যায় না ওই একটা শব্দ আমি তার কাছ থেকে শুনেছি আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি তাকে পরিশোধ দেবো কিভাবে বলছেন সমগ্র পৃথিবীকে বিক্রি করলেও শোধ হয় না এরকম একটা অবস্থা হনুমানজি মহারাজ পরীক্ষার জন্য মৈনাক পর্বতকে জিজ্ঞাসা করেছিলেন আপনারা মনে করেন এটা তো একটা জড়ো পর্বতকে আবার কি জিজ্ঞাসা করবে হ্যাঁ আপনারা জড়ো দেখছেন কিন্তু জড়োর মধ্যে যে চেতনা আছে লুকিয়ে রয়েছে এটা আপনারা জানতে পারেন না গিরিরাজ গোবর্ধন সাক্ষাৎ কৃষ্ণ আপনাদের কাছে পাথর সদৃশ্য শালগ্রাম আপনাদের কাছে একটা পাথর ছাড়া কিছুই নয় কিন্তু যে জানে সে জানে গঙ্গাজিকে জল ছাড়া আর কি কিন্তু এর মধ্যে প্রত্যেকটা বিষয় যে একটা আধ্যাত্মিক বিষয় আছে গঙ্গা দেবী চলে আসবেন সন্মুখে দর্শন দিতে কৃপা করতে যমুনা দেবী প্রত্যেকটা বিষয়ের একটা একটা আধ্যাত্মিক দিক আছে হনুমানজি মহারাজ জিজ্ঞাসা করছেন পরীক্ষার জন্য বৈষ্ণব ধর্ম কাকে বলা হয় কাকে বলবো বৈষ্ণব ধর্ম মৈনাক পর্বত খুব বুদ্ধির সঙ্গে উত্তরে চিরকাল এই কথা লেখা থাকবে স্বর্ণাক্ষরে বলছেন যে কৃতে প্রতিকৃতম এইস ধর্ম সনাতনাহা সনাতন ধর্ম কাকে বলা হয় অর্থাৎ বৈষ্ণব ধর্ম মহিনাক পর্বতকে জিজ্ঞাসা করলেন সনাতন ধর্ম কাকে বলে আমরা তো সনাতন ধর্মের অনেক ব্যাখ্যা আমরা সদাতনতি ইতি সনাতন যেটা অনন্তকাল ধরে রয়েছে যে কি কোনো প্রোডাকশন করেনি কেউ তৈরি করেনি যেটা নিত্যকাল রয়েছে আবাহমান কাল ধরে যেটা নিরন্তর প্রপাগেট হয় বাড়তে থাকে চলতে থাকে সমস্ত সদা তনতি বিস্তারতি বিস্তার হতে থাকে সেটাকে বলে সনাতন সদাযুক্ত সেটা একমাত্র ভাগবত ধর্ম ছাড়া হয় না কেন সবার ভেতরে আত্মা আছে আমরা কোনো পলিটিক্স করতে বসিনি নিরপেক্ষ সত্য কথা বলতে বসি প্রত্যেক ব্যক্তির বিষয়ে আত্মা আছে এটা উপেক্ষা করতে পারেন না তা সেই ধর্ম তার আত্মার ধর্মটাকেই তো আমি বলবো আমি কার ধর্মের কথা আমি কোনো নতুন কোনো ধর্ম কেউ বানিয়ে নিল কালকে তার দলের হয়ে আমি কথা বলবো সে ধরনের তো বলতে পারবো না কিতে পতিকৃতম এইস ধর্ম সনাতন হ্যাঁ সনাতন ধর্মের মূল ভিত্তি হলো এই যে আমাকে বিন্দুমাত্র কিছু উপকার করে তার প্রতিকার করার জন্য সনাতন ধর্ম যাকে বলে সেটা ব্যস্ত হয়ে যায় এটাই গুপ্ত সনাতন ধর্মের লক্ষ্য অন্যান্য অন্যান্য সমস্ত সম্প্রদায় অন্যান্য সমস্ত যে ধর্ম নামে চলছে সেখানে শোধ প্রতিশোধ হিংসা বিদ্বেষ সব কিছুরই নুনাধিক মোর অর লেস মিক্সড সেখানে কোনো বিশুদ্ধতা নেই কিন্তু পৃথিবীর কেউ নেই যে এসে আমার সামনে প্রমাণ করতে পারবে সনাতন ধর্মেতে কোনো ভেজাল আছে যদি থেকে থাকে আপনারা দিয়েছেন পরে সনাতন ধর্মের কোনো কোনো ভেজাল নেই যারা সনাতন ধর্মের সাধু বলে দাবি করছে আমার মতো ঠক জোচ্চোর তারা করতে পারে কিন্তু বাস্তবিক সনাতন ধর্মের কোনো মধ্যে কোনো ভেজাল নেই সনাতন ধর্মই ভাগবত ধর্ম সনাতন ধর্মে নিত্য ধর্ম সনাতন ধর্মে আত্মার ধর্ম এর মধ্যে কোনো ভেজাল থাকতে পারে না মৈনাক পর্ব বলেছেন যে আমরা উপকার অর্থাৎ উপকার বলতে শরীরের খোসার উপকার নয় প্রপাত বারবার বলতেন আমরা খালি এই খোলাটার উপকারের কথা বুঝি আমাকে কে কত পেট ভরে গিলিয়ে পুড়িয়ে দিল সেটাকে আমরা বুঝি উপকার বলতে আত্মার উপকার মৈনাক পর্বত সেটা বলতে চেয়েছেন সেটা হলো আত্মার উপকার আমার আত্মার যে অধপতন হয়ে যাচ্ছে সেটাকে আমার ঊর্ধ্বগতি করে ভগবানের দিকে পরিচালিত করার ব্যবস্থা যিনি করে দেবেন সেটাকেই বাস্তবত পরোপকার বলা হয় জগতে যে পরোপকারের ডেফিনেশনগুলো থাকে সেগুলো বাস্তবিক খুব সূক্ষ্ম বিচারে এগুলো আদৌ পরোপকার নয় শ্রী চৈতন্য মহাপ্রভুর বিচারেতে আমরা এসব জানতে পেরেছি সেখানে বড় আশ্চর্য বিপার যে চৈতন্য মহাপ্রভুর যে শিক্ষা যে আদর্শ যে বিষয় তার থেকে কোনোদিন অমন্দ উদয় অমন্দের উদয় হয় না ভূয়াদ অমন্দদয়া ইত্যাদি শ্লোকে আলোচনা করব কোনো সময় শ্রীমান মহাপ্রভু যে কথা বলেছেন সেটা যদি জীবনে একবার কেউ গ্রহণ করে তার থেকে জীবনে অনন্তকালের ইতিহাসে কোনোদিন অমঙ্গল ওখান থেকে বেরিয়ে আসতে পারে না আমি এ সম্বন্ধে অনেক উদাহরণ দিয়েছিলাম যে জড়জগতে যে মঙ্গলের ডেফিনেশন আছে সেই সব মঙ্গলগুলোকে অ্যানালিসিস করলে আজ না হলো কাল কাল না পরশু অমঙ্গল বেরিয়ে পড়ছে সেগুলো আমাকে পথভ্রষ্ট করে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নিচ্ছে যে বা যারা আমাকে ভগবানের কাছ থেকে দূরে সরিয়ে নেবে তারা আমার পিতামাতা নয় তারা আমার আত্মীয় নয় তা আমার কেউ নয় এই কথা শাস্ত্রের বিচার বলছি গুরুর ন সস্যাত সজ্জন ন সস্যাত পিতা ন সস্যাত সজ্জননী ন সস্যাত দৈবম ন তৎস্যাত ইত্যাদি কথা পতিম ন সস্যাত নমচ এদ সমপেত মৃত্যুম আমার সমূহ মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে আমার হ্যাঁ, সমূহ মৃত্যু আমি দেখতে পাচ্ছি আজ না হলো কালকে আমি চলে যাবো পৃথিবী থেকে আমার কোনো কিছুই নিত্য নেই এই অবস্থা আমি খেলা করছি সময় নষ্ট করছি আমার কত বড় সাহস আমি এই অবস্থায় আমি সমস্ত কিছু জেনে বুঝে আমি খেলা করছি সমুপেত মৃত্যু আমার এই সমূহ মৃত্যু আমাকে যে কাটিয়ে দিতে মা পারবে আমাকে যে নিত্য জগতের সন্ধান যে দিতে না পারবে তাকে আমি গুরুরূপে কি করে মানব জগতে যে উচ্ছৃঙ্খলতা চলছে সেটাকে আমি কোনোদিনই প্রভুপাদের বিচারে ভক্তিম ঠাকুর বিচারে মানতে পারবো না এগুলোকে আমি মেনে নিয়ে বড় সাধু হতে পারবো না তাতে আমার নাম নাই দিক আমার জয় নাই দিক আমার তাতে কিছু যায় আসে না কোনো আশা নাই আমি তার কাছে আমার মস্তককে বিক্রয় করব যিনি আমাকে শতভাগের মধ্যে শতভাগ আমাকে সেই পরজগতের বিষয়কে দিতে পারবেন তাছাড়া কাউকে আমি জীবনে গুরু রূপে গ্রহণ করতে পারবো না আমি ভেজাল দিতে পারবো না আমার দরকার নেই শতকরা শতভাগ আমাকে আমার নিত্য জগতের কল্যাণের বিষয় যিনি দেবেন তিনি আমার গুরু এতটাই আমরা এতটাই আমরা হয়ে গেছি যে স্বার্থপর যে ভগবানকে অস্বীকার করি আমি কালকেও বলেছিলাম একটা ঘটনা খুব আশ্চর্য ঘটনা এটা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন অবশ্য এটা আপনারাও জানেন যে একটা পশুকে কৃপা করলে কুকুরকে কুকুর তার একটা কৃতজ্ঞতা দেয় যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম কৃতজ্ঞতাটাকে হারিয়ে ফেলা মানে মানুষত্ব মানুষত্বকে হারিয়ে ফেলা আমরা এত বড় নেমো খারাম হয়েছি যে ভগবানকে অস্বীকার করি গুরু বৈষ্ণবকে অস্বীকার করি সমাজের যা কিছু ভালো ভালো যা কিছু আদর্শ সেগুলোকে সমস্ত অস্বীকার করি করে নরকের দিকে ধাবিত হয়েছে কিন্তু একটা পশু দেখা যায় পশু কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করতে পারে একটা পশু সেও কৃতজ্ঞতা স্বীকার করে যদি তার উপকার হয় একটা ঘটনা সেটা বিদেশের ঘটনা বড় আশ্চর্য আপনারা শুনেছেন আপনারা যারা পড়াশোনা করে বড় হয়েছেন সবাই জানেন স্পেন পর্তুগাল এইসব এইসব দেশে পূর্বে সেখানে কিতদাস প্রথা প্রচলিত ছিল আপনারা জানেন কিতদাস অর্থাৎ মানুষকে নিচু জাতের মানুষকে কিনে নিয়ে আসতো কুকুরের মতো তাকে বেঁধে রাখতো খেতে দিলে দেবো না দিলে দেবো না দরকার হলে বেদরক পেটাবো যা বলবো তাই করতে হবে নৃশংস অত্যাচার ছিল আমাদের আনটিল রিসেন্টলি এই কিছুদিন আগে পর্যন্ত আনটিল রিসেন্টলি আমাদের থট প্রথা ছিল অর্থাৎ আফ্রিকাতে জাতিভেদ কালো সাদার ভেদ ইত্যাদি ছিল অনেক আন্দোলন হয়েছে আপনারা হয়তো সেই সম্বন্ধে শুনেছেন মহাত্মা গান্ধীও একসময় ওখানে গেছিলেন একটা আশ্রম খুলেছিলেন সেখানে সাদা কালোর বৈষম্যের ব্যাপারে অনেক কিছু তিনি চেষ্টা করেছিলেন ওর কথা আলোচনা করা আমার উদ্দেশ্য নয় কিন্তু তিনি ভগবত ভক্তির লাইনের লোক নয় তথাপি প্রসঙ্গক্রমে এলো সেই জাতিভেদ প্রথা অর্থাৎ ওদের ওখানে সেটা কালো সাদার মধ্যে অত্যন্ত ঘৃণ্য অবস্থা সেখানে ওই কিতদাস প্রথা ছিল কিতদাসকে কিনে আনা হতো একটা বিরাট ধনী ব্যক্তি একটা কিতদাসকে কিনে এনেছে বহু স্বাস্থ্যবান একটা কিতদাসকে কিনে এনেছে এনে তাকে দিয়ে ইচ্ছা মতো কাজ করায় অত্যাচার করে মারে খেতে দেয় না ভালো করে ক্ষুধার্ত হয়ে সে কষ্ট পায় কিন্তু সে সে যেহেতু কিতদাস কিছু করার থাকে না পশু যেমন থাকে পশুর মতো থাকেন একদিন তিনি অত্যাচার সহ্য করে সেই কিতদাস অত্যাচার সহ্য করতে না পেরে এমন কষ্ট মরে যাওয়ার মতো অবস্থা তখন কোনো মতে মালিকের হাত থেকে রায় পেয়ে পাগলের মতো দৌড়েছে আর ভগবানও সেই সময় সহায় হয়েছেন বেদারক একেবারে বজ্রপাত এবং শিলাবৃষ্টি বৃষ্টি এমন আলম হয়েছে এদিক থেকে এদিক দেখা যায় না রুদ্ধের উদ্দেশ্য দৌড়াচ্ছে এখানেও মৃত্যু ওখানেও মৃত্যু মৃত্যু তো আছে তাই এর থেকে বাঁচা ভালো জঙ্গলে চলে যায় ওকে দিয়ে কাঠ কাটানো কাঠ বয়ে নিয়ে আনা বড় বড় গাছ পশুকে যেরকম করা সেরকম করাতো সেই রকম দুঃসহ যন্ত্রণাতে দৌড়াতে দৌড়াতে যখন জঙ্গলের মধ্যে কোনো আশ্রয় খুঁজছে কোথায় থাকবে রাত্রির হয়ে যাচ্ছে সন্ধে গড়িয়ে গিয়ে রাত্রির হঠাৎ সে কী করলো একটা দেখে একটা বেশি উঁচু না একটা গুফা মতন দেখতে পেল সেই গুফাতে বললো এই গুফাতেই আজকে থাকা যাক রাত্রিটা কি করব। সঙ্গে সঙ্গে সে কায়রা করে সেই গুফার মধ্যে প্রবিষ্ট হলো গুফার মধ্যে প্রবিষ্ট হয়ে প্রাণ বাঁচল এরকম বজ্রপাত আদি প্রাণ সংশয় কিন্তু কিছুক্ষণ পরে লক্ষ্য করলো ওখানটা আমিষ গন্ধ আসছে পচা যে মরা মানুষের মধ্যে মাংসের গন্ধ কাঁচা গন্ধ আসছে কি ব্যাপার হঠাৎ বিদ্যুৎ চমকালো ভেতরে দেখে একটা সিংহ সর্বনাশ তো মেরে ফেলবে কিন্তু লক্ষ্য করলেন ভালো করে যে সিংহটা চোখ দিয়ে জল পড়ছে আর তার রক্তাক্ত পা এই পায়ে একটা সামনের পা রক্তাক্ত অবস্থায় সে রয়েছে সে বুঝতে পারলো যদি আমাকে খাওয়ার হতো তাহলে এতক্ষণে খেয়ে নিত আমি তো দেখতে পাইনি তো নিশ্চয়ই খাবে না তার হাতে এরকম রক্তাক্ত অবস্থা সে চিন্তা করলো আমাকে তো এরকম মেরেই ফেলছিল মালিক আর এ এরকম অবস্থা পশু মানুষের তো কৃতজ্ঞতা নেই তার জানা ছিল সে জঙ্গলের মানুষ সে জঙ্গল থেকে ঔষধি আদি পাতা ঔষধি নিয়ে শিলা দিয়ে থেতো করে সে কী করলো ওই সিংহটার কাছে গিয়ে তার ওখানে লাগিয়ে দিয়ে নিজের কাপড় ছিঁড়ে ওটাকে বেঁধে দিল সিংহটা কিছু বলল না আপনাদের বিশ্বাস হবে না এসব কথা কিছুদিন আগে পর্যন্ত হয়েছে একটা হনুমান ওপর থেকে ভক্তিবিনোদ ঠাকুরের যে আশ্রম আছে গাছে লাপাতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে তার কোমরে এত যন্ত্রণা সে নড়তে পারছে না অভিভূষণ বলে একটা ছেলে ছিল আমাকে খুব শ্রদ্ধা করে বিভিন্ন অত্যাচারে সে বাড়ি চলে গেল সে অভিভীষণ ও কিছু দূরে ছিল অভিমিশনকে এরমভাবে ডাকছে ও কাছে আসার সঙ্গে সঙ্গে ওর হাতটা ধরেছে ধরে যেখানে লেগেছে সেটা দেখিয়ে দিচ্ছে এখানে আমার লেগেছে দেখিয়ে দিচ্ছে বলতে পারে না দেখিয়ে দিচ্ছে অভিভূষণ তখন কি করলো ঔষধ নিয়ে এসে ওকে সেরকমভাবে মালিশ করলো ওকে একদিন রাখলো তারপর সুস্থ হয়ে চলে গেল হাতির ক্ষেত্রে হাতির পর্যন্ত কত কৃতজ্ঞতা আপনারা শুনবেন হাতে আমাদের রসিকানন্দ প্রভু হাতিকে কৃপা করেছিলেন সে হাতি যতদিন রামু বেঁচে ছিল ততদিন সে কৃপা সমস্ত বৈষ্ণব সেবা করেছে যত বৈষ্ণব সেবা করেছে একটা মানুষের সাধ্য নেই তত সেবা করে হাজার হাজার বৈষ্ণব প্রসাদ পাবে কোথা থেকে সে চলে গেল চাল ডাল তেল সব পিঠে করে ভিক্ষা নিয়ে নিয়ে সব চলে এলো এসে করেছেন কত জ্বালানি রান্না হবে সব জঙ্গল থেকে গিয়ে কাঠ এবং গাছ শুকনো কাঠ নিয়ে পিঠে করে এনে দিয়েছেন রামু তার কথা স্বর্ণাক করে চিরকাল লেখা থাকবে তার চরণে আমাদের কোটি কোটি দণ্ডবধ তিনি বৈষ্ণবরাজ তাই যখন দেহ ছেড়েছিল তাকে সমস্ত বৈষ্ণব প্রশেষণ করে নিয়ে গেছিল এইসব কথা আপনাদের বিশ্বাস হয় না একটার পর একটা ঘটনা আমি বলবো আমি যখন ছোট ছিলাম স্কুলে পড়ি হঠাৎ একটা অদ্ভুত কথা শুনলাম অযোধ্যাতে একটা হনুমান মারা গেছে হাজার হাজার সাধু তাকে ভালো করে দিয়ে রাম নাম রাম নাম করতে করতে জয় রাম শ্রীরাম জয় জয় রাম জয় রাম শ্রীরাম জয় জয় রাম বলতে বলতে তাকে নিয়ে যাচ্ছে সরজু নদীতে কি ব্যাপার বলে অদ্ভুত কথা সেই হনুমানজি যাকে নিয়ে যাচ্ছে সাধুরা তার চরণে দণ্ডবোধ করেন কেন বলছেন তিনি একটা গাছে থাকতেন আপনি বলে কথা বলতে হয় তাকে আমার তার মতো যোগ্যতা হয় নাই একটা গাছেতে থাকতেন সেখান থেকে নেবে এক পরম মহান্ত বৈষ্ণব পরমহংস তার মুখে রোজ রামায়ণ শুনতেন তিনি গাছ থেকে নেবে আসবেন এসে ওইখানে ওর জায়গা ছিল ওখানে বসবেন সেখানে বসে নিরন্তর রামায়ণ শোভন করতেন কোনোদিন নন স্টপ রামায়ণ শ্রবণ করতেন তার অনেক অদ্ভুত ক্রিয়াকর্ম আছে অযোধ্যাতে এটা প্রসিদ্ধ সবাই জানেন তাহলে বলুন পশু হয়ে তাদের এরকম গুণ আর আমি মানুষ হয়ে আমার কতখানি অকৃতজ্ঞতা যে ঘটনাটা বলছিলাম সেই সিংহকে এরকম লতা পাতা দিয়ে মুড়ে দিল কিছুদিন পরে সে সিংহ সুস্থ হয়ে গেছে সে তো আর ওখানে ছিল না সে বেঁধে দিয়ে চলে গেছে অন্যত্র ঘটনাক্রমে মালিক সেই জঙ্গল কেউ বলেছে এদিকে গেছে তোমার তোমার গোলাম খুঁজতে খুঁজতে হাজার হাজার লোক লাগিয়ে দিয়ে যেখানে যা সেখান থেকে ওকে ধরে আন আজকে ওকে মেরেই ফেলবো এত পয়সা দিয়ে কিনে এসি পালিয়ে গেছে ওকে খুন করবো আমি নিয়ে যেখানে পারিস লোক লাগিয়ে দিয়েছে হাজার হাজার লোক তাকে কম্ব অপারেশন আমাদের ইংরেজিতে বলে কম বাপার চিরুনি যেমন এরকম আঁচড়ালে যেরকমভাবে হয় জঙ্গলটাকে কম অপারেশন করেছে করে তাকে ধরে নিয়ে এসছে তে পালাতে পারেনি এসে আছড়ে ফেলে দিয়েছে আর তোর কি তোর একদিন কি আমার একদিন এবং সেখানে ঘোষণা করে দিয়েছে যে আজকে এক অদ্ভুত খেলা হবে তোকে তুই পালিয়ে যাবি তোকে দিয়ে আমি পয়সা তুলবো আজকে দেখ বলে সেখানে একটা গ্যালারি ওখানে ওই সব কথা যারা পড়েছেন তারা জানেন এখনও পর্যন্ত দেখুন নৃশংস জিনিস চলে মুরগি লড়াই মুরগি লড়াই দেখেছেন একটা দুটো মুরগির পায়েতে খুর থাকে খুর ও দুজন লড়াই করে পেট কেটে দেয় একটা মুরগি ছটপট হয়ে মরে যায় যে মুরগি যে মুরগির মালিক জিতে গেল সে পয়সা পাবে এখনও চলে এইসব নৃশংস ব্যাপার কোথায় আছি আমরা সেখানে পর্তুগালে মানুষের সঙ্গে মানুষের লড়াই ছুরি দিয়ে পশুর সঙ্গে মানুষের লড়াই বুল লড়াই বুল বুল বুল ফাইটিং এসব অনায়াসও হতো এখন আছে কিনা আমি জানি না সেখানে ঘোষণা করে দিল এই ব্যক্তির সঙ্গে সিঙ্গেল লড়াই হবে আজকে যে দেখবে সে দেখবে গ্যালারির মধ্যে সব ভিড় হাজার হাজার লোক যে ওই সিংহের সঙ্গে মানুষের লড়াই দেখবে বলে বাবা বলে কি আর ঘটনাক্রমে সিংহ খাঁচায় আছে মানুষটাকে ওরম ফেলে রাখা আছে তার হাতে যা যা থাকা আছে সে এখন তারপর মানুষকে ছেড়ে দেওয়া আছে ওই ওখানে আর তার সঙ্গে ওই সিংহটাকে ছেড়ে দেওয়া হলো গ্যালারি থেকে লোক হই হই করছে তারও বল প্রচণ্ড বল বিরাট শক্তি হঠাৎ সিংহটা বিদ্যুৎ বেগে ছুটে এলো লাফিয়ে এসে সঙ্গে সঙ্গে ঘাড়ে পড়তে যাবে পড়তে গিয়ে এরম মানে ঘ্রাণ পেল নাকে ঘ্রাণ পেল সঙ্গে সঙ্গে তাকে যে থাবা মারবে আর মারল না সঙ্গে সঙ্গে সরে গেল লোকে বললো কি হলো আজকে আমরা লড়াই দেখবো বলে এসেছি সিংহের সঙ্গে মানুষের কি হলো লড়াই হলো না কেন বলে ওই সিংহটা সেই সিংহ ছিল যার পায়েতে ও ওষুধ দিয়ে বেঁধে দিয়েছিল এত বড় কৃতজ্ঞতা ওই পশুর সেই পশু হয়েও সে সিংহ হিংস্র তাকে আক্রমণ করল না মারল না তাকে জগৎবাসীর কাছে একটা ইতিহাস হয়ে গেল বড় আশ্চর্য কথা যদি পশুর মধ্যে এত বড় একটা কৃতজ্ঞতা থাকে কেন মানুষের মধ্যে কৃতজ্ঞতা থাকছে না কেন মানুষ পশুর থেকেও নিচে নেমে যাচ্ছে এটা আমাদের প্রশ্ন শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের আমরা আলোচনা প্রসঙ্গে যেসব কথা এসছি বড় আশ্চর্য কথা সেখানে কংসের কৃষজ্ঞতার অভাব হয়ে গেছে কংস অসুর সে যে কোনোভাবে অত্যাচার করতে চাইছে মেরে ফেলবে ভগবান বলে কোনো বস্তু যেন না থাকে কোনো কিছু না থাকে আমরা সময়ে সময়ে কৃষ্ণলীলা প্রসঙ্গে এসব আলোচনা আমরা করব দেখলাম আমরা আলোচনা প্রসঙ্গে বলদাউজি মহারাজ রোহিণীর গর্ভে রয়েছেন এখনো আবির্ভাব হন নাই পরাত্পর অখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তিনি আবির্ভাব হবেন তিনিও আবির্ভাব হবেন সেখানে সবাই অপেক্ষায় রয়েছেন যোগমায়া সেই গর্ভকে টেনে নিয়ে চলে গেছেন কৃষ্ণ কাউন্টিং করতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে যে গর্ভটা বিনাশ হয়েছে ওটা তো ধরার কথা নয় ওটা কেন ধরবে তাহলে ছয় নম্বর হচ্ছে কিন্তু মানে সেটা সাত নম্বর ছিল এখন কৃষ্ণের আট নম্বর আট নম্বর ছেলেই তোকে মারবে ঠিকই আছে কথা হিসাব মিলবে কিন্তু ও বুঝতে পারছে না কিছু যে কোনোভাবে এখন অত্যাচার করলো তা আবার লাস্টে যখন এই সব ঘটনা ঘটছে তখন আমরা দেখব কি হলো ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে আবির্ভাবে প্রসঙ্গ তার পূর্বেই আমরা দেখি বলদাওজি মহারাজ ব্রজমণ্ডলে আবির্ভাব হয়ে গেছেন সেখানে গোকুলেতে আবির্ভাব হয়ে গেছেন আর এদিকে বড় আশ্চর্য ব্যাপার কৃষ্ণের আবির্ভাবের জন্য তিনি এতদিন অপেক্ষা করছিলেন বলদাওজি মহারাজ বারো মাসেতে আবির্ভাব হয়েছিলেন আর এখানে কৃষ্ণ আট মাস গর্বে ছিলেন তাহলে হিসাব করলে কি হয় হিসাব করলে কি দাঁড়াচ্ছে তাহলে গর্ভ কত মাসে ছিল সেটাকে ট্রান্সফার করা হয়েছে সেখান থেকে আট আর ছয়ে এই চার মাসের হতে পারে চার আর চার আর আট বারো হ্যাঁ তাহলে এখানে এবার কৃষ্ণ আট মাসে সেখানে যশ এখানে যশোদা মায়ের এখানে লীলা করছেন গর্ভস্তুতি প্রসঙ্গে আমি সব কালকে আলোচনা করেছিলাম ব্রহ্মা আদি সমস্ত বলছেন যে যে যে অন্যে অরবিন্দাক্ষ বিমুক্ত মানেনাস্তইয়স্ত ভাবাত অবিশুদ্ধ বুদ্ধ ইহ आरुझ्य कृच्छेन परम पदम ततः পতন্তি অধো অনাদৃত যুষ্মদ্রহ যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানে না যারা মুক্ত বলে ওপরে চলে গিয়ে ব্রহ্মপদ প্রাপ্ত হয়েছি বলে একগাল হেসে দিলেন হাহা করে দাঁতটাকে বার করে এ সম্বন্ধে আলোচনা করব সময় মতো আসবে মায়াবাদের সিদ্ধান্ত আসবে এগারো স্কন্ধে তাহলে এখানে দেখা গেল তাদের কোন রকম কোনো নিস্তার নাই ভগবানের চরণ কমলকে অনাদর করবার জন্য তাদের আবার এই পৃথিবীতে আসতে হবে তাদের কোনো রেহাই নেই বাস্তবিক তাদের মুক্তি হয় নাই মুক্তি কথার বাস্তবিক ব্যাখ্যা আমাদের গৌড়ীয় সম্প্রদায় জানেন গৌড়ীয়গণের যে সূক্ষ্ম বিচার এটা বাইরের জগতের লোক বুঝতে পারে না তারা মুক্তিকাতার বিভিন্ন রকম ব্যাখ্যা করে অন্য অন্য সম্প্রদায় আমরা দেখেছি কিন্তু গৌরীয়গণের বিশুদ্ধ বিচার হলো আমাদের বলছেন মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেণ অবস্থিত মুক্তি মুক্তির হিত্যা অন্যথা রূপম স্বরূপেণ ব্যবস্থিত মুক্তি মুক্তি মানে অন্য কিছু নয় নিজের স্বরূপেতে অবস্থিত হয়ে যাওয়াটার নামই মুক্তি জড় ক্লেশ মায়ার থেকে চিরকালের মতো মুক্তি কখনো হয় যখন কেউ কৃষ্ণচরণের অমৃত আস্বাদন করে তৃপ্ত হয় ভগবত সেবাই আমার একমাত্র কর্তব্য বলে জানতে পেরে ভগবত সেবায় নিয়োজিত হয় তখনই বাস্তব মুক্তি বলে কথাটা প্রযোজ্য হয় অন্য সময় মুক্তি কথা চলে না স্বরূপেণ ব্যবস্থিতিতে মুক্তি মানে জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস দাসের কর্ম হলো মালিকের সেবা করা কিন্তু কেউ করতে চাইছে না দাসের কাজই হলো মালিকের সেবা করা কিন্তু মালিকের সেবা কেউ করছে না তারা অকৃতজ্ঞ হয়ে যাচ্ছে পিতৃদ্রোহী পাতকির জন্মে জন্মে তাপ তাদের কষ্ট পেতে হবে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব প্রসঙ্গে শ্রী সুখদেব গোস্বাই বলছেন अथो सर्वगुण पेत काल परम सौवर्ण जर हि एवाब्ज जर বলছেন জরহি এবাব্জ জরহি এবাব জন্মার্খ জন্মার্খম শান্তার্খ গ্রহতারকম বলছেন অথ তারপর কি হলো অর্থাৎ এত ঘটনার পর সর্বগুণ পেত কালহ পরম সৌবণ সেই পরম সুন্দর কাল যে কাল ভগবানকে দক্ষিণে দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন এত সুন্দর মুহূর্ত আর কোনোদিন হয় না আপনারা বিচার করে দেখবেন যখনই রামচন্দ্রের আবির্ভাব যখনই যখনই কৃষ্ণচন্দ্রের আবির্ভাব ইত্যাদি আবির্ভাবগুলো হয় গৌরচন্দ্রের আবির্ভাব ওই সময়কার যারা যারা জানেন তারা বিচার করে দেখবেন সেই সময়তে গ্রহতারা নক্ষত্র এমন একটা রূপ ধারণ করে এত মঙ্গলজনক রূপ ধারণ করে সেরকম ধরনের অবস্থা কোনোদিনই কোনোদিন ধারণ করে না ভগবান যখন আবির্ভাব হবে সেই সময়তে তার যা রূপ ধারণ করে গ্রহ তারা শুধু তাই নয় ভগবানের আবির্ভাব ছেড়ে দিন কোনো কোনো মহাপুরুষের আবির্ভাব যে কোনো মহাপুরুষ তার জীবনে দেখবেন তার গ্রহ তারা নক্ষত্রগুলো দেখবেন কোন কিরকমভাবে গৌতারা নক্ষত্রকে উচ্চ অবস্থায় তারা আবির্ভাব হয়েছেন ভগবান শ্রীকৃষ্ণের এই জন্য এখানে বলছে অথ সর্বগুণ পেত কালহ সর্বগুণ সমন্বিত সেই পরম কাল যে সময়কে যে কাল ভগবানকে দক্ষিণা দেবে অর্থাৎ জন্মগ্রহণের জন্য কৃতকৃতার্থ হয়ে যায় ভগবান আমার এই সময়তে আবির্ভাব হলো জর্হি এবাব জন্ম জন্মার্ক্ষম শান্তার্ঘ গ্রহ তারকম সমস্ত গ্রহ তারা নক্ষত্র একটা অপূর্ব একটা হারমোনিতে চলে এলো একটা যেন একটা সমন্বয় সাধন হয়েছে অপূর্ব একটা আনন্দ চারিদিক দিয়ে মনে হচ্ছে তো আনন্দের উৎস কেন এরকম হচ্ছে এমনি দিনও তো আমাদের থাকে কেন গৌরচন্দ্র আবির্ভাবের পর আজ মনে হচ্ছে হৃদয় নাচছে কেউ জানে না গৌরচন্দ্র আবির্ভাব হয়েছে এটা সবাই জানে না সবে গৌর আবির্ভাব হলেন আজকে সন্ধেবেলা গৌর পূর্ণিমার দিন অথচ সব লোকের হৃদয় নাচে সবাই গঙ্গাতে দৌড়াচ্ছে আজকে চান করি চলো কেন জানি না মনে হচ্ছে হৃদয় এত উল্লাস উল্লাস তো হবেই সর্বহৃদয়ে অবস্থিত সেই গৌরচন্দ্র আবির্ভাব হয়েছেন পরাত পরাখিলেশ্বর গৌরচন্দ্র তো সেখানে তো আনন্দ হওয়ারই কথা প্রভু তো এসছেন কৃপা করবার জন্য এখানে আমরা দেখলাম কৃষ্ণচন্দ্র আবির্ভাব সঙ্গে সঙ্গে সমস্ত দিশহ প্রসে দুর্গগণম নির্মল উরু গণোদয়ম মহি মঙ্গল ভীষ্ট পুরো গ্রাম বজা করা নদ্দহ প্রসন্ন সলীলা হ্রদা জল রুহ শ্রিয় আ দ্বিজালিকুল সন্ন্যাদস্তব কাহা বনরাজয় ববৌ বায়ু ববৌ বায়ু সুখ স্পর্শ পুণ্যগন্ধ বহ শুচি আর অগ্নয়শ্চ দ্বিজাতীনাম শান্তাস্তত্র সমিন্ধত কেন জানি না সবার হৃদয় আনন্দ সুন্দর বায়ু বইছে সমস্ত নদীগুলো যেন তালে তালে নাচছে কে যেন একটা কে যেন একটা ছন্দে ছন্দে একটা তালে তালে একটা যেন সঙ্গীত পরিচালনা করছেন আর তালে তালে সবাই যেন মনে হচ্ছে মিউজিক দিচ্ছেন মনে হচ্ছে একটা বাজনা বাজছে একটা গান একটা ঐক্য তান তার মধ্যে কেউ যেন একটা তাল মিলিয়ে মিলিয়ে সমস্ত প্রকৃতির সমস্ত বিষয় গাছপালা পাহাড় নদী জল সব যেন মনে হচ্ছে প্রভুকে উপহার দেওয়ার জন্য সব যে যার গাছ ফল ফুল নিজের ডালি ভর্তি করে ফল ফুলেতে বিনম্র হয়ে পড়েছেন প্রভু চরণে দেওয়ার জন্য কিছুই কেউ বুঝতে পারছেন না জড় চেতন এগুলো আমরা সমন্বয়ে বাদ করি কিন্তু এখানে দেখি কে চরণ কে কে জড় কে চেতন কিছুই বোঝা যাচ্ছে না কেন বৃন্দাবন সেখানে কোনো জড় বস্তুই নাই যেটাকে বৃন্দাবন বলে বলা হয় সেখানে জড়ো কোনো বিষয়ই নাই সেখানে ধুলিকণাও আমার সঙ্গে কথা বলতে পারে চিন্ময় এই সমস্ত ধারণাই কাউ নাই এই সমস্ত ধারণাই কাউ নাই সেখানে ভগবানের গয়নাগাটি চিন্ময় আমার সঙ্গে কথা বলতে পারে ভগবানের গয়নাগাটি ভগবানের যা কিছু আছে থালা গুটি বাটি সিংহাসন সব আমার সঙ্গে কথা বলতে পারে এই কথাটাই লোকে জানে না ভগবান যে দুধ পান করছেন দুধ পান করানো হবে আমরা আলোচনা করব কৃষ্ণের লীলা তো খুব দ্রুত অগ্রসর হতে হবে সেখানে দেখব দুধটা আগুনের মধ্যে আত্মহত্যা করছে দুধ বলছে আমি থাকবো না যে মা যশোদার এত দুধ খেয়ে নিচ্ছে কৃষ্ণ পরে তো ক্ষুধা থাকবে না তা আমাকে কেন এনেছে আমি তো সেবায় লাগতে পারবো না দুধগুলো আত্মহত্যা করবে আগুনে ঝাঁপ দিচ্ছে সনাতন গোসাই সুন্দর হয়ে বলেছেন মা যশোদা ছুটে এসছেন ও আত্মহত্যা করবে আরে এ কি কথা তিনি সঙ্গে সঙ্গে জলে ছিটে দিয়ে আমাদের যে মায়েরা করতেন সঙ্গে সঙ্গে আগুন থেকে নাবে এদিকে কৃষ্ণ দুধ পান হলো না স্তন দুধ পান ওই জন্য রেগে গেলেন সে অনেক কথা সব লীলা পরে শুনবেন বড় অদ্ভুত প্রসঙ্গ যে জগতে ধুলিকানা পর্যন্ত চেতন কেন শালগ্রাম আমার সঙ্গে কথা বলে না কেন এইসব বিগ্রহগুলো আমার সঙ্গে কথা বলছে না কেন কি কারণ গোবিন্দজি সেই তো গোবিন্দজি রয়েছেন সেই তো বলদেব যে যেটা বজ্রনাভে প্রতিষ্ঠিত বলদেব বলদেবজি বলদেবজি গোবিন্দজি তারপরে হরিদেবজি আর তারপরে যে রয়েছে কেশবজি কেশবদেব এই চার দেবকে স্বয়ং তারপর গোপেশ্বর অনেক কিছু আছে সে বজ্রনাভ নারদজির ইচ্ছা এবং এই সান্ডিল্যমূল ইচ্ছা প্রতিষ্ঠা করেছে অনেক কথা আছে সব কে শোনে আর কোথায় বা সময় তাহলে দেখা গেল আশ্চর্য বিষয় চেতন জগতে সবই চেতন এখানে অবাক হওয়ার কোনো কথা নেই বায়ু থেকে আরম্ভ করে দিক নদী আদি সব কিছু একটা পাহাড় পর্বত যেন একটা কীরকম একটা মঙ্গলজনক অবস্থা চারিদিকে একটা আনন্দ কেন বিদ্যাধর কিন্নর এরা সব কেউ কেউ গান করছে নৃত্য করছে আর সিদ্ধ চারণা স্তপ করছে তারা বিভিন্ন ধরনের মিউজিক করছে বাজনা বাজাচ্ছে দুন্দুবি আদি বাজাচ্ছে আর উপোস থেকে ওপর থেকে অনর্গল পুষ্পবৃষ্টি করছে তাই পুষ্পবৃষ্টিগুলো নন্দনকানন থেকে তারা এনেছে সেই পুষ্পগুলো নন্দনকানন থেকে এসছে সেই রমণীগণ স্বর্গের রমণীগণ সেই নন্দনকাননে গিয়ে প্রচুর পুষ্প নিয়ে আসেন যে পুষ্প এই জগতে দেখা যায় না সেই সব পুষ্প ওপর থেকে তারা বৃষ্টি করছেন ভগবানের আবির্ভাব হবে এইরকম একটা আনন্দময় অবস্থা আর সেই সময় কি হলো বলছেন যেমন পশ্চিম দিকে বলছেন আবিরাসির যথা প্রাচ্যাম দিশু ইন্দু রিব পুষ্কলাহা যেমন পশ্চিম দিকে চন্দ্রমা উদিত হয় পূর্ব দিকে সূর্য উদিত হয় আর পশ্চিম দিকে চন্দ্র উদিত হয় ঠিক কেন চন্দ্রের সঙ্গে তুলনা করলো বলছে চন্দ্রের সঙ্গে এই জন্য তুলনা করলো যেহেতু চন্দ্রকে সম্মান দেবেন বলেছিলেন ভগবান যখন শ্রীরামচন্দ্র আবির্ভাব হয়েছিলেন তখন সূর্য আহ্লাদে আটখানা কিছুতেই যাচ্ছে না তখন চন্দ্রমা দুঃখ করে যে কী হলো ব্যাপারটা গিয়ে এত সময় হয়ে যাচ্ছে সূর্যের চলে যাওয়ার কথা দিন গড়াবে আস্তে আস্তে এগোবে এগোচ্ছে না শ্রীরাম রূপ দর্শন করছে তখন ভগবান বলেছিলেন তোমাকেও আমি সম্মান দেবো তোমাকেও আনন্দ দেবো আমি এখন এই দুপুরবেলা বারোটায় রাম আবির্ভাব শ্রীরাম আবির্ভাব হয়েছিলেন এখনো কৃষ্ণচন্দ্র আবির্ভাব হলেন আবির আসিদ যথা প্রাচ্যাম দিশু ইন্দুরি পুষ্কল ঠিক যেমন চন্দ্রমা উদিত হয় সেরকম নিশীতে তমদ্ভূতে যায় মানে জনার্দনে দেব ক্যাম দেব রূপিণ্যাম বিষ্ণু সর্বগুহাশয় আর ওপর থেকে সেখানে কি হচ্ছে মুমুচুর মনয়ো মুমুচুর মনয়ো দেবাহা সুমনাংসি মুদান্বিতাহা মন্দং মন্দম জলধারা জগর্জম জগর্জ জগর্জ হ্যাঁ মানে বলছেন অপূর্বভাবে মেঘ সকল গর্জন করছে মন্দ মন্দ জলধারা জগর্জর জগর্জ জগর্জুর রণুসাগরম বলছেন এই সমস্ত জলধারা সেখান থেকে যেন পুষ্পবৃষ্টির মতো সব বল ফেলছে আর সেই নিশীথে তমাদ্ভূতে জয়মানে জনার্দনে জনার্দনের আবির্ভাব হলো আজকে দেবক্যান দেবরূপিণাম বিষ্ণু সর্ব গুহাশয়ম সংযম আবিরাসিদ যথা প্রাচ্যাম দেশু ইন্দুরীব পুষ্কলহ তমদ্ভূতম বালকম অম্বুজক্ষণম চতুর্ভুজম শঙ্খ গদায়ু গদর উদা উদা আয়ুধা উধম আয়ুধম বলছেন শঙ্খ গদাই উদাউধম মানে অর্থাৎ শঙ্খচক্র গদা পদ্ম সব নিয়ে শিবস্ব শিবস্বলাক্ষাম গলসোভি কৌস্তুভম পিতাম্বরম সান্দ্র পয়োদ সৌভগম আবির্ভাব বলেন এবং কিরম আবির্ভাব বলেন বলছেন চতুর্ভুজ ধারণ করে সেই কারাগারের ভেতরে ভগবান আবির্ভাব হলেন বলো শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান কি জয় জয় দেবকে নন্দন কি জয় ভগবানের আবির্ভাব হলো আজ জন্মাষ্টমী তিথি জন্মাষ্টমী তিথি আজকে আজকে জন্মাষ্টমী তিথি হলো আজকে রাত্রির বারোটা বাজে এখন কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে আমি যখন পাঠ করছি কোনো না কোনো মানে এখন কৃষ্ণের এই মাত্র আবির্ভাব হলো কাজে লীলা নিত্য মিথ্যে নয় অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এই মুহূর্তে কৃষ্ণের আবির্ভাব হলো আমি পাঠ করছি আমি মিথ্যে কথা বলি নাই অর্থাৎ এখন কৃষ্ণের আবির্ভাব হলো কোনো না কোনো ব্রহ্মাণ্ডে এখন কৃষ্ণের আবির্ভাব